কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র মির্চি নাইনটি এইট পয়েন্ট থ্রিতে প্রত্যেক শনিবারের মতো এই শনিবারেও মীর আমায় সকাল সকাল ফোন করে জিজ্ঞেস করলো রবিবার কি হচ্ছে অন দ্বীপের চোখে কলকাতা আগামীকাল রোববার সকাল দশটার পর দফায় দফায় আমরা আপনাকে শোনাতে চলেছি দ্বীপের চোখে কলকাতা এই স্পেশাল সিরিজ আগামীকাল দ্বীপের চোখে কলকাতার কোন অ্যাঙ্গেলটা আমরা দেখতে চলেছি সেটা দ্বীপ নিজে একটু বোঝাক দ্বীপ আমি মীরকে বললাম একটা বিখ্যাত পেন্টিং এর কথা ব্রিটিশ পেন্টার এলিজাবেথ টমসনের করা এই painting in eighteen seventy nine ডান দিকে দেখা যাচ্ছে এক সৈনিককে ঘোড়ার পিঠে ঘোড়া যেন আর চলতে পারছে না মাথা তুলতে পারছে না জীব বেরিয়ে গেছে সৈনিক ক্ষতবিক্ষত ইউনিফর্ম ছিন্ন ভিন্ন মুমূর্ষু অবস্থা বাঁ দিকে দূরে দেখা যাচ্ছে একটা বিরাট কেল্লা কেল্লার খোলা ফটকের মধ্যে দিয়ে ধুলো উড়িয়ে বেরিয়ে আসছেন কয়েকজন সবার ওই কেল্লাটা হচ্ছে জালালাবাদ ফোর্ট আর সৈনিকের নাম উইলিয়াম ব্রাইডন এর নাম the remnants of an army East India company ষোলো হাজার সেপাই হামলা করে Afghanistan in eighteen thirty nine তা তিন বছর পরে মানে আঠারোশো বিয়াল্লিশে মাত্র একজন ফিরে আসে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই পেন্টিং এর সঙ্গে কলকাতারই বা কি সম্পর্ক আর এই মুহূর্তে যে টি টোয়েন্টি খেলা চলছে তারই বা কি সম্পর্ক সেই মানুষটার গল্প দিয়ে শুরু করি যার জন্য ব্রাইডেনের এই করুণ অবস্থাটা হলো তিনি ভারতের বড় লাট লর্ড অকল্যান্ড তাকে ভারতের বড় লাট করাটাই ভুল হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির কারণ তিনি এই দেশ দেশের মানুষ এসব নিয়ে কিচ্ছু জানতেন না এবং কোনোদিন জানার চেষ্টাও করেননি দেশে যখন দুর্ভিক্ষ চলছে তখন লর্ড অকল্যান্ড সিমলায় বসে দুই বোনের সঙ্গে শেক্সপিয়ারে মশগুল হয়ে রয়েছেন বা বাবা বাবা তখন সেন্ট্রাল এশিয়া জুড়ে যে জিনিসটা চলছে সেটাকে বলা হয় দ্য গ্রেট গেম রাশিয়া আর ইংল্যান্ড নিজেদের সাম্রাজ্য বিস্তার করছে দুটি সাম্রাজ্যের একটা সংঘাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আফগানিস্তানে ওই দেশের উপর দু দলেরই নজর আর দু দলেরই স্পাইরা সেখান থেকে নানান খবর পৌঁছে দিচ্ছে নিজের মনিবদের কাছে ইংল্যান্ড চায় আফগানিস্তানের রাজা দোস্ত মোহাম্মদকে সরিয়ে তার জায়গায় বসাতে শাহ সুজাকে তাহলে আফগানিস্তানকে একটা বাফারের মতো ব্যবহার করা যাবে আফগানিস্তানে তখন সব থেকে বড় ব্রিটিশ স্পাই আলেকজান্ডার বার্নস বারবার কলকাতায় চিঠি লিখে বোঝানোর চেষ্টা করছেন যে যুদ্ধের কোনো দরকার নেই কারণ দোস্ত মোহাম্মদ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে দোস্তি করতে চান কিন্তু কে শোনে কার কথা লর্ড অকল্যান্ড বললেন যুদ্ধ হলো যুদ্ধ ইংরেজরা হলো কচুকাটা কলকাতার সঙ্গে কানেকশনটা তো বোঝা গেল কিন্তু টি টোয়েন্টি আসলে বড়লাট যেখানে থাকতেন অর্থাৎ আজকের রাজভবন তার পাশে ছিল একটা বিশাল খোলা মাঠ সেই মাঠকে সাজিয়ে তোলার ডিসিশন নেন লর্ড অকল্যান্ড এবং সেই কাজটা সুপারভাইজ করেন তার দুই বোন এমিলি আর ফ্যানি জায়গাটার নাম হয় অকল্যান্ড সার্কাস গার্ডেন্স কিন্তু তার কয়েক বছর পর সরকার বাহাদুর যখন জায়গাটা দিয়ে দেন ক্যালকাটা ক্রিকেট ক্লাবকে তখন তার নাম পাল্টে যায় কারণ লর্ড অকল্যান্ডের আসল নাম জর্জ ইডেন আর তার দুই বোনের নামে মাঠের নাম হয় ইডেন গার্ডেন্স যে যুদ্ধটার কথা বললাম ষোলো হাজার গেল আর এক ফিরে এলো সেটার নাম হচ্ছে the first Anglo Afghan war এবং তার আরো দুটি জিনিস এখানে রয়েছে দমদমে রয়েছে অনেকটা শহীদ মিনারের মতো দেখতে আফগান ওয়ার মেমোরিয়াল আর রয়েছে একটা ঠিকানা fifty seven Diamond Harbour Road তার গল্প আর একদিন কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র মির্চি নাইনটি এইট পয়েন্ট থ্রিতে আরও শুনতে এবং আরও জানতে লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে radio Mirchi dot com slash Kolkata অথবা আমার মানে দ্বীপের ফেসবুক পেজে Facebook dot com slash Mirchi Deep